يا رجائي يا رجائي يا رجائي يا رجائي يا رجائي বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা কথা বলছি দু হাজার আঠারোর একুশে সেপ্টেম্বর শুক্রবার আমরা আজকে একটি পত্রিকায় দেখলাম যে শব্দ দূষণের মাত্রা ঢাকায় এত বেড়েছে জরিপকারী এবং চিকিৎসকদের অভিমত হচ্ছে এই মাত্রার কারণে ঢাকার পঞ্চাশ শতাংশ মানুষ তার শ্রবণ শক্তি হারাতে পারে হারানোর ঝুঁকিতে রয়েছেন ওই রিপোর্টটিতে খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে এর কাছাকাছি চিত্র ঢাকার পরে সবচেয়ে বড় নগরী চট্টগ্রাম এবং সিলেটের এবং বাংলাদেশের অনেক জেলা শহরেই এটা আসলে কোনো ভালো চিত্র নয় ভালো খবর নয় সুস্থ সুন্দর পরিকল্পিত নাগরিক জীবন যদি আমরা অতিবাহিত করতাম এবং এটা মনিটরিং করা হতো নিয়ন্ত্রণ করা হতো তাহলে এরকম একটা আশঙ্কার মধ্যে পড়ার আসলে কোনো কথা ছিল না কেন এই শব্দ দূষণগুলো ঘটে আমরা প্রায় সবাই জানি যানবাহনের ব্যাপক অপরিমিত অপ্রয়োজনীয় ভেপু ব্যবহার যানবাহনের নিজস্ব শব্দ কলকারখানার শব্দ মাইক এবং অন্যান্য শব্দ উচ্চকারী যেসব যন্ত্র রয়েছে তার ব্যবহার মানুষের উঁচু আওয়াজে শব্দের ব্যবহার এরকম কারণ ছাড়াও বিভিন্ন যন্ত্রপাতি ইলেকট্রনিক যন্ত্র এগুলোর ব্যবহারের কারণে এসব শব্দের একটা সম্মিলিত আবহ তৈরি হয় নগরগুলোতে যে সে শব্দটা একটা প্রচন্ড ক্ষতিকর পর্যায়ে চলে গেছে মানুষের কান এবং শরীরের অন্যান্য অঙ্গের জন্যেও আমরা এই পরিস্থিতির জন্য আমাদের নিজেদের জীবনাচার এবং অপরিকল্পিতভাবে শব্দের যে ব্যবহার যানবাহনের অননুমোদিত শব্দের ব্যবহার ভেপুর ব্যবহার এবং এক্ষেত্রে যথাযথ মনিটরিং না করা নিয়ন্ত্রণ না করা এটাকে একটি অনেক বড় কারণ মনে করি অথচ এভাবে চলতে দেওয়া উচিত না এভাবে চলতে থাকলে ঢাকার অবস্থা শুধু নয় বাংলাদেশের সবগুলো শহর নগরের মানুষের অবস্থা আরও খারাপ হবে এজন্য আমরা সরকারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এবং যারা এসব ক্ষেত্রে মানুষের ভেতরে প্রেরণা সৃষ্টি করতে পারেন বিভিন্ন মিডিয়ার কর্ণধারেরা তাদের কাছে অনুরোধ করব ব্যাপক হারে শব্দ দূষণ এর মাত্রা কমিয়ে আনার জন্য যা যা করা যায় যানবাহনের শব্দ দূষণ বিভিন্ন যন্ত্রপাতির শব্দ দূষণ মাইকের শব্দ দূষণ এটার ক্ষেত্রে শব্দ দূষণ বিরোধী যে আইন রয়েছে তার যথাযথ প্রয়োগ বাস্তবায়ন এবং এসব শহরে বসবাসকারী মানুষকে কিভাবে রক্ষা করা যায় তার পদক্ষেপ নেওয়া সরকারি প্রতিষ্ঠান এবং তার পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রভাবশালী প্রতিষ্ঠানকে ভূমিকা রাখার জন্য আমরা আহ্বান করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দূর থেকে শব্দ দূষণ বা পরিবেশ দূষণকে অনেক সময় খুব সূক্ষ্ম অথবা লঘু একটা ব্যাপার মনে হয় কিন্তু এর ফল হতে থাকে খুব ধীরে ধীরে যখন এর ফল খুব লম্বা হয়ে প্রকাশ পায় একটা সময়ের পর এটা ভয়ঙ্কর ফল বা খারাপ ফল উপহার দেয় আজকে যদি শব্দ দূষণের ব্যাপারে আমরা সতর্ক না হই রাষ্ট্রের যারা দায়িত্বশীল এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যদি এই ক্ষেত্রে হস্তক্ষেপ করা এবং আইন প্রয়োগ করা শব্দ দূষণের মাত্রা কমিয়ে আনা এসব ক্ষেত্রে মনোযোগী না হই তাহলে এই নগরগুলিতে বসবাসকারী মানুষেরা শুধু শব্দ দূষণের কারণেই শ্রবণ প্রতিবন্ধীতে পরিণত হবে এবং মানুষ তার যোগ্যতা কর্মক্ষমতা থেকে বঞ্চিত হবে এবং সমাজে এটার ভোগান্তি এবং দুর্ভোগ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে এটা হওয়া উচিত নয় শুধু আমাদের খামখেয়ালির কারণে অপরিমিত ব্যবহারের কারণে এবং অনিয়ন্ত্রিত জীবনাচারের কারণে চলাচলের কারণে যন্ত্রের এবং শব্দের ব্যবহারের কারণে এদিকে আমাদের নাগরিকদেরকে ঠেলে দেওয়া যায় না আল্লাহ তালা শব্দ দূষণ থেকে এদেশের এ শহরের এবং বড় বড় শহরের মানুষকে বাঁচার তৌফিক দান করুন ওয়াখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমী